বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা শপথ রজনীর যখন সে আচ্ছন্ন করে শপথ দিবসের যখন উহা উদ্ভাসিত হয় ওয়া মা খালাকাল যাকারা ওয়াল এবং শপথ তাহার যিনি নর ও নারী সৃষ্টি করিয়াছেন অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির সুতরাং কেহ দান করিলে মুত্তাকি হইলে এবং যাহা উত্তম তাহা সত্য বলিয়া গ্রহণ করিলে আমি তাহার জন্য সুগম করিয়া দিব সহজ পথ এবং কেহ কার্পণ্য করিলে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করিলে আর যাহা উত্তম তাহা অস্বীকার করিলে তাহার জন্য আমি সুগম করিয়া দিব কঠোর পথ ইদা يغني عنه ماله اذا تردى এবং তাহার সম্পদ তাহার কোনো কাজে আসিবে না যখন সে ধ্বংস হইবে ان علينا للهدى আমার কাজ তো কেবল পথ নির্দেশ করা وان لنا للاخره والاولى আমি তো মালিক পরলোকের ও ইহলোকের فانذرتكم আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি উহাতে প্রবেশ করিবে সেই যে নিতান্ত হতভাগ্য যে অস্বীকার করে ও মুখ ফিরাইয়া নেয় আর উহা হইতে দূরে রাখা হইবে পরম মুত্তাকিকে আল্লাহ ولسوف يرضى সে তো অচিরেই সন্তোষ লাভ